বারা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম মাঝারি গরনের ছিলেন তার উভয় কাঁধের মধ্যস্থল প্রশস্ত ছিল তার মাথার চুল দুই কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল আমি তাকে লাল ডোরাকাটা জোর চাদর পরা অবস্থায় দেখেছি তার চেয়ে বেশি সুন্দর আমি কখনও কাউকে দেখিনি ইউসুফ ইবনু আবু ইসাক তার পিতা হতে হাদিস বর্ণনায় বলেন নবী সাল্লাহ সাল্লাম এর মাথার চুল কাঁধ পর্যন্ত বিস্তৃত ছিল